নামাজ ছাইড়া টিভির মধ্যে দেখে রে ফেলি দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম নামাজ ছাইড়া টিভির মধ্যে দেখে রে ফিলিম দেখলে তাদের চেনা যায় না তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম নামাজ ছাইড়া টিভির মধ্যে দেখে রে ফিলিম দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম মসজিদের পাশের দোকানে আড্ডা মারে সব সময় মোয়াজ্জিনের আজান শুনলে মাথার ব্যথা শুরু হয় মসজিদের পাশের দোকান সব সময় মোয়াজিদে রাজার শুনলে মাথার ব্যথা শুরু হয় মাথার ব্যথা চলে যায় তার খাইলে হিরোইন মাথার ব্যথা চলে যায় তার খাইলে হিরোইন দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম নামাজ ছাইড়া টিভির মধ্যে দেখে রে ফিলিম দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম রেডিও টেলিভিশন এখন শুধু বাড়ি ঘরে নয় দোকান পাটে বসেও তারা নায়ক নায়িকার সোহবত নয় রেডিও টেলিভিশন এখন শুধু বাড়ি ঘরে নয় দোকান পাটে বসেও তারা নায়ক নায়িকার সহবত নয় বেপর দামের ছবি দেখে কাটে সারা দিন বেপর দামের ছবি দেখে কাটে সারা দিন দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম নামাজ ছাইরা টিভির মধ্যে দেখে রে ফিলিম দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম গাড়ির মধ্যে উঠলে এখন গান বাজনা শোনা যায় গান বাজনা শুনে যাত্রী ধোঁয়া পড়তে ভুলে যায় গাড়ির মধ্যে উঠলে এখন গান বাজনা শোনা যায় গান বাজনা শুনে যাত্রী ধোঁয়া পড়তে ভুলে যায় নষ্ট হয়ে যায় ড্রাইভারের মাথারও ইঞ্জিন গানের জোশে খালের দিকে ধরে স্টারিং তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম নামাজ ছাইরা টিভির মধ্যে দেখে রে ফিলিম দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম নামাজ ছাইরা টিভির মধ্যে দেখে রে ফিলিম দেখলে তাদের চেনা যায় না হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম